স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে স্বাধীনতা তো কে না কার দানে তা পাইনি স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায় পতাকা আজও পাইনি কি গণধর্ষণ এই বুঝি শেষে অর্জন বিবেকের দাম উঠছে নিলামে মারণাশ্রীর গর্জন মারণাশ্রীর গর্জন মারণাশ্রীর গর্জন মারণাশ্রীর গর্জন স্বাধীনতা কি দুঃখিনী মায়ের শূন্য ভাতের থালা স্বাধীনতা কি অভিশাপ নিয়ে আগামীর পথে চলা স্বাধীনতা কি স্বজাতি মেরে দাদাদের খুশি রাখা স্বাধীনতা কি সন্ত্রাসীদের জামাই আদরে রাখা স্বাধীনতা কি প্রতিবেশীদের প্রভু মেনে পা চাটা স্বাধীনতা কি ভোটের আগে মায়াবিনী হয়ে কাদা আমি সীমান্তের ওই কাটাতারে ফেলানির লাশ চাইনি আমি গধুলি বেলার রক্তবর্ণ সারাদিন মান চাইনি সারাদিন মান চাইনি সারাদিন স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে স্বাধীনতা তো রক্তে কেনা কারো দানে তা পাইনি স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায় পতাকা আজও পাইনি গণতন্ত্রকে গণধর্ষণ এই বুঝি শেষে অর্জন বিবেকের দাম উঠছে নিলামে মারণাশ্রের গর্জন মারণাশ্রের গর্জন মারণাশ্রের গর্জন মারণাশ্রের গর্জন স্বাধীনতা কি মিথ্যাচারে শাক দিয়ে মাছ ঢাকা স্বাধীনতা কি বন্দিশালায় শান্ত মাথায় হত্যা স্বাধীনতা কি লাশের পাহাড়ে হামাগুড়ি খেয়ে নাচা স্বাধীনতা কি অজুহাত দিয়ে স্বদেশের মাটি বেচা স্বাধীনতা কি জনতার পরে মুহুর মুহুর গুলি স্বাধীনতা কি বজ্জাদের মুখেতে মধুর বলি আমি স্বাধীনতা নামে অশ্লীলতার লাভ চাইনি আমি নিরপরাধের প্রাণদণ্ড কখনো দেখতে চাইনি কখনো দেখতে চাইনি কখনো দেখতে চাই স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে স্বাধীনতা তো রক্তে কে না কার দানে তা পাইনি স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায় পতাকা আজও পাইনি গণতন্ত্র কি গণধর্ষণ এই বুঝি শেষে অর্জন বিবেকের দাম উঠছে নিলামে মারণাশ্রের গর্জন মারণাশ্রের গর্জন স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে কিছু আগাছা ভণ্ডে কিছু আগাছা ভণ্ডে কিছু আগাছা ভণ্ডে কিছু আগাছা ভণ্ডে www.onibus.in